চেষ্টা করেছি রাসুল্লাহ সাহাবাই সাহাবা ইকরামের যুগে বা তাবেইনদের যুগে যে সারাবির নামকরণের কারণ ছিল সেই কারণটা কিন্তু আমাদের এখন আর নাই বরং আমরা কি করতেছি একবারে পড়ে নিয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি এটা কি রাসুলের সুন্নতের আদা হলো সালাত স্থির সুন্দর করে আদা করতে হবে এক্ষেত্রে আবার আমরা কিছু লোক বলে থাকি তারাবির সালাত এগারো রাকাত কোরআন হাদিসে নেই আমরা বলবো তারাবির নামে কোনো শব্দও তো কোরআন হাদিসে নেই কাজী সহি হাদিস দ্বারা প্রমাণিত এগারো বা তেরো অতিরিক্ত পড়তে চাইলে তার জন্যে পথ পন্থা খোলা আছে বেশিই হতে হবে এমনটা নয় সুন্নত হলো এগারো বা তেরো অতিরিক্ত যদি কেউ পড়তে চায় তার জন্যে পথ খোলা রয়েছে এটাই হলো কথা তবে একটা কথা মনে রাখতে হবে যে ইমাম সাহেব যখন কি করবেন সালাত আদায় করবেন করে যখন বের হবেন শেষ করবেন তার সাথে থাকা উচিত তাতে করে আপনি সারাত্রি সালাত আদা করার নেকি পাবেন মধ্যখান থেকে যদি চলে যান তাহলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ইমামের সঙ্গে সালাদ শুরু করলো এবং তার সঙ্গেই শেষ করে মসজিদ থেকে বের হলো ওই ব্যক্তির জন্য সারা রাত্রি সালাত আদায়ের তার নেকি লিখে দেওয়া হবে তাহলে মধ্যখান থেকে বের হয়ে না যাওয়াটাই উচিত হবে যদি আপনি সারারাত্রি সুন্নত নামাজের নেকি পেতে চান তালুর যুগে এই তারাবি বলে এটা চালু হয়নি উমারের যুগে চালু হলো এবং তিনি রাজি আল্লাহ বললেন যারা ঘুমিয়ে আছে শেষ রাত্রে গিয়ে তা পড়বে তারা উত্তম এদের চেতে যারা এখন প্রথম রাত্রে আদা করতেছে তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে তারাবির সালাত উমার ফারুক রাজিল্লা তালানো জামাতবদ্ধ শুরু করলেও তিনি শেষ রাত্রে পড়তেন বা অনেকেই ঘুমিয়েছিলেন যারা শেষ রাত্রে পড়বেন যদি তারাবি আলাদা হতো কেয়ামুল্লাইল আলাদা হতো তাহলে উমার ফারুক রাজিল্লাহ তালানো প্রথম রাত্রেও পড়তেন শেষ রাত্রেও পড়তেন কারণ সালাদ দুইটা আমরা যারা বলতেছি দুইটা যদি নয় দুইটাই হলে প্রথম রাত্রে দ্বিতীয় রাত্রে শেষ রাত্রেও পড়তেন কাজেই কেউ প্রথম রাত্রে পড়ছেন কেউ শেষ রাত্রে পড়ছেন একটাই সালাদ এটা এর দ্বারা আরো প্রমাণিত হচ্ছে এই সালাতের জামাত সহকারে প্রচলন চালু করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ প্রথম পরবর্তীতে দেখে একাধারে মাস ধরে যিনি করলেন উমার ফারুক তিনিও কিন্তু জামাতে পড়তেন না শেষ রাত্রে পড়তেন যদি দুই সালাত হতো তাহলে তিনি প্রথম রাত্রেও আদা করতেন শেষ রাত্রেও করতেন শেষ রাত্রে যারা করতেন তারা প্রথম রাতে করতেন না প্রথম রাতে যারা করতেন শেষ রাত্রে তারা করতেন না এক্ষেত্রে নিঃসন্দেহে জামাত সহকারে প্রথম রাত্রে তাদের জন্য উত্তম যারা কেরাত ভালো জানে না দীর্ঘায়িত করে পড়তে পারে না সুন্দর করে আদা করতে জানে না তাদের জন্য জামাত সহকারে প্রথম রাত্রে উত্তম তবে কেউ যদি শেষ রাত্রে একাকি বা জামাত করে আদা করতে চায় সুন্দর করে কোরআন হাফেজ বা ভালো কোরআন মুহস্ত আছে তার জন্য শেষ রাত্রে উত্তম হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এছাড়া এই বিষয়টি নিয়ে আপোষের মধ্যে দেখা যায় কিছু কলহ কথাবার্তা এগুলি কিন্তু মোটেই ঠিক হবে না রাসুলের সুন্দর আমল করা জাল্লাহ নবী আলিসালাম রাত্রির সালাদ দশ রাকাত আদা করতেন এবং এক রাকাত বেতর আদা করতেন তাহলে দুই দুই করে পাঁচ সালামে দশ রাকাত আর এক রাকাত বেতর তাহলে হয়ে গেল এগারো রাকাত ওয়ার কাউ রাকাত ফজর আর ফজরের দুই রাকাত তিনি সুন্নত নামাজ পড়তেন তিলকা সালাসা আশরা আর এটাই হলো তেরো রাকাত রাসুল সাল্লাহ সাল্লামের সালাত তাহলে আব্দুল্লাহ আব্বাসের বর্ণায় বোখারি শরীফ এসেছে যে রাসুল সাল্লামের রাতের সালাদ তেরো ছিল সেটা ফজরের দুই সহ তেরো অথবা আল্লাহ নবী আসালাম ঘুম থেকে উঠে প্রথমে তিনি দুই রাকাত হালকা করে নামাজ পড়ে নিতেন ঘুমটাকে তাড়িয়ে দেওয়ার জন্য এরপরে দীর্ঘ লম্বা করে সালাত আদা করতেন ওই দুই রাকাতকে হয়তো হিসাব করে তেরো বলেছেন এইভাবে মহাদেশিন ইকরাম মা আয়সা রাজিয়াল্লাহ তাল আনহা এবং ইবিন আব্বাসের হাদিসের মধ্যে সামঞ্জস্যতা দেখিয়েছেন অথবা আমরা বলবো এগারো বা তেরো এই দুটাই সুন্নত নামাজ বাকি অতিরিক্ত জায়েজ সালাতুল্লাইলি মাসনা মাসনা রাত্রি এবং দিনের নামাজ দুই রাকাত দুই রাকাত এই হাদিস দ্বারা ওলামা ইকরাম বলেছেন যে এর অতিরিক্ত নির্দিষ্ট নেই যত চায় পড়তে পারবে وعنها رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشر ركعة ويوتر من ذلك بخمس لا يجلس في شيء إلا في آخرها আয়সা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তেরো রাকাত সালাত আদা করতেন ইউতর মিনজালে খামস এখান থেকে পাঁচ রাখাত তিনি বেতর পড়তেন তাহলে আট পাঁচ তেরো আট রাকাত দুই দুই রাকাত করে চার সালামে আট রাকাত হলো তাহাজুদ বা লাইল আর এক পাঁচ রাখাত বেতর পড়তেন যেটা বেতর সহ পুরোটাই হলো কিয়ামুল্লাইল আল্লাহ নবী আলিসাল্লাম পাঁচ রাখার বেতর যখন পড়তেন তখন এই মধ্যখানে কোনো বসতেন না এক দুই তিন চার পাঁচ একাধারে আদা করে নিয়ে লাস্টে বসে এরপরে তাসাহুদ করে তিনি সালাম ফিরতেন তাহলে বোঝা গেল পাঁচ রাকাত ভেতরের একটা পদ্ধতি হলো এই যে মধ্যখানে কোনো বসা বসি নেই আবার এটাকে দুই দুই করে দুই রাকাত দুই রাকাত চার পড়ে আবার শেষে এক রাকাত এটাও হতে পারে ঠিক তিন রাকাত ভেতর পড়ারও নিয়ম হলো দুইটা হাদিস সম্মত একটা হলো কি তিন রাকাত সালাদ একাধারে পড়ে নিবে এক দুই তিন মধ্যখানে বসবে না তিন রাকাত পড়ে নিয়ে একবারে শেষ রাকাতে কোনো চাইলে কোনো করবে না চাইলে করবে না কারণ এটা সুন্দর অজীবের কোনো আমাদের কাছে হাদিসের আলোকে কোনো শক্তিশালী দলিল নেই এজন্যে দুই রাকাত পড়ে বসবে না দাঁড়িয়ে গিয়ে তিন রাকাত একবারে পড়ে নিয়ে এরপরে তৃতীয় রাকাত শেষ করে বৈঠক শেষ করে সালাম ফিরাবে অথবা বুখারির যেটা রেওয়ায়তে এসেছে দুই রাকাত বেতর তিন রাকাত পড়ার সময় দুই রাকাত পড়ে ডানে বামে সালাম ফিরে দিয়ে শেষ করে আবার এক রাকাত পড়বে তাহলে দুই রাকাত পড়ে সালাম ফিরাই দেওয়া সালাম ফিরাই দিয়ে আর এক রাকাত আদায় করা অথবা একসঙ্গে তিন রাকাত মধ্যখানে বৈঠক ছাড়া এই দুইটি পদ্ধতি হারিস দ্বারা সাব্যস্ত বাকি দুই রাকাত পড়ে বসে যাওয়া এরপরে আবার উঠে গিয়ে এক রাকাত পড়ে আবার উল্টা তকবির দিয়ে কলুদ পড়া এই ধরনের বর্ণনা সই হারিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত নয় এজন্যে রাসুল্লাহ সাল্লাম মাগরিবের মতো করে মাগরিবের মতো করে বেতর পড়তে নিষেধ করেছেন তাই যখন আমরা দুই রাকাত পড়ে বসে যাই এরপরে আর এক রাখাত আদা করি তখন তো মাগরিবের মতো হয়ে যায় তো আল্লাহ নবী তো নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্যে আমরা একটা উল্টা তকবির যেমন বাড়াই দিয়েছি ঠিক তার সঙ্গে আমরা বাড়াই দিয়েছি কুনুত করা ওয়াজিব কুনুত করা ওয়াজিবের যেমন শহীদ দলিল নেই উল্টা তকবিদেরও আমাদের কাছে কোন সহি দলিল নেই বরং যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাগরিমের মতো করে বেতরের সালাত আদায় করতে নিষেধ করলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মাগরিমের মতো না তার দুইটি পদ্ধতি দিলেন যেটা একটি ইতিপূর্বে আপনার সঙ্গে আমরা আলোচনায় বললাম যে দুই রাকাত পড়ে সালাম ফেরাই দিবেন দুই দিকে দিয়ে আর এক রাকাত পড়বেন এটা বুখারির রাওয়া বর্ণনা বুখারির হাদিস আর দ্বিতীয় হলো তিন রাকাতের মাঝে বসা বসি নেই ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা দর্শ হাদিসের বাকি অংশ বিরতির পরে আমরা পূর্ণ করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের দর্শ হাদিসের এ পর্যায়ে হাদিস হলো ওয়ানহা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من كل الليل قد أوتر رسول الله صلى الله عليه وسلم فانتهى وتره إلى السحر متفق عليهما এর পূর্বের হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটিও ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটিও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইসালাম রাতের প্রতিটি অংশে বেতরের সালাত আদায় করেছেন অর্থাৎ প্রথম অংশে এসার পরে মধ্য অংশে এবং শেষ রাত্রেও বেতর পড়েছেন তবে আল্লাহ নবী আলিসালামের শেষ জীবনের মৃত্যুর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 না উমুকের মতো হয়েও যেও না বরং এটাকে কন্টিনিউ সর্বদা এই রাত্রির নামাজ আদায় করার চেষ্টা করবে আল্লাহ নবী আলিসাল্লাম এ দ্বারা উদ্বুদ্ধ করলেন এজন্যে সবসময় রাত্রির সালাত আদায় করা তাহাজুদ বা কেয়ামুল্লাইল তারাবি আদায় করা রমজান মাসের পুরোটা এটাই হবে সুন্দর কিন্তু কেউ যদি সর্বদা না পারে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে তাহলে তো সেটা যে সন্দেহে যতটুক করবে ততটুকু ততটুকু সে নেকি পাবে তবে উত্তম হলো একজন মমিন মুসলমানের জন্য নারী হোক আর পুরুষ হোক রাত্রির একটা অংশ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহর কাছে নিজের আবেদন নিজের প্রয়োজন নিজের সমস্যার সমাধান নিয়ে রাত্রে নির্জনে আল্লাহর সঙ্গে সালাত আদায় করে দেহাত উঠিয়ে আল্লাহর কাছে বলা আল্লাহ গো আমার এটা প্রয়োজন আল্লাহ গো আমার এটা সমস্যা দূর করে দাও এইভাবে প্রতিটি মমিন মুসলমানের দায়িত্ব শেষ রাত্রে তাহাজুদ সালাত আদায় করা এটা আবু সালহীন এটা নেক মানুষদের এক অভ্যাস ছিল আর রাসুল্লাহ সাল্লাম রাত্রি জেগে জেগে সালাত আদায় করতেন পা ফুলে মোটা হয়ে যেত আর সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তারাও রাত্রির একটা অংশ সালাত আদায় করতেন যদিও তারা অভাবী ছিলেন তাদের অভাব ছিল অলটন ছিল খেতে খাওয়া মানুষ ছিল মাঠে খেতে খেতেন বাজার ঘাটে খেতে খেতে খেতেন তারপরও তারা একটি সময় আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ককে গভীর করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নিজেদের সমস্যা সমাধানের জন্য নিজেদের প্রয়োজন মিটাবের জন্য মহান রব্বুল আলমিনের সঙ্গে তারা মোনাজাত করত তাদের আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক গভীর করত এই জন্যে সালাদ রাতের সালাদ ব্যাপারে যদি সম্ভব হয় কিছু না কিছু সময় নিয়ে আদায় করা না পারলেও মাত্র দুই রাকাত বেতরের নামাজটা পড়ে শেষ রাতে এটাও হবে মঙ্গলজনক ইনশাআল্লাহ ইহাদিসটি বুখারী মুসলিম থেকে বর্ণিত وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اوتروا يا اهل القران فان الله وتر يحب الوتر علي بن ابي طالب রাজিয়াল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন হে কোরআনের যারা ধারক ও বাহক তোমরা ভেতরের সালাত আদায় করো আল্লাহ রব্বুল আলমিন বেজর তিনি বেজরকে পছন্দ করেন পাঁচজনে বর্ণনা করেছেন ইবনে খোজাই মাসুহি বলেছেন এখানে আউতিরু ইয়াহাল কোরআন বলতে রাত্রির সালাত আদায় করার ব্যাপার উদ্বুদ্ধ করা হয়েছে কারণ রাত্রির নামাজ জয়ত রাকাতেই পড়ুন না কেন তার সঙ্গে যখন আপনি বেতর পড়বেন বেজোর এক তিন পাঁচ তখন সালাদটা পুরো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 বিতরের নামাজ প্রথম টাইমে যেরকম পড়া যায় এসার পরে মধ্যরাত্রে যেরকম যায় শেষ রাত্রেও যায় তবে উত্তম হলো শেষ রাত্রে বেতনের সালাদ আদায় করা তাই আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে তোমাদের শেষ রাত্রের সালাদটা করবে কি বেতনের সালাদ যা তোমাদের জন্য উত্তম নিঃসন্দেহে হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন তাই আমরা চেষ্টা করব প্রথম রাত্রে ঘুমিয়ে যাওয়া শেষ রাত্রে উঠে তাহাজুদ পড়ে বেতর পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর সঙ্গে মোনাজাত করব আল্লাহর সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক করব এটাই হবে একজন মুমিন মুসলমানের দায়িত্ব ওয়ান طلق بن علي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا بتران في ليلة তালক বিন আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লা বিতরান ফি লাইলা একই রাত্রে দুইবার বেতুর পড়া যাবে না একবার পড়তে হবে তাই বলছিলাম যারা প্রথম রাত্রে বেতুর পড়ে নিয়ে ঘুমিয়ে যাবেন শেষ রাত্রে যদি জাগতে পারেন তাহলে তাহাজুদ বা কেমন লাইন আদা করবেন তবে আর বেতুর পড়বেন না আবার এই ধরনেরও কেউ কেউ মত বলেছেন বা জয়ীফ হালিসে এসেছে যে যখন শেষ রাত্রে বা মধ্যরাত্রে উঠবে তাহলে আর এক রাখাত পড়ে নিয়ে বা ওই বেজরকে জোর করে নিবে এরপরে আবার বাকি সালাত আদায় করে আবার বেতর পড়বে এটা সৈহাদ দ্বারা সাব্যস্ত নয় বরং বেতর পড়ে নেওয়ার পরেও তাহাজুদ পড়া যায় আছে বোখারি শরীফ হাজি দ্বারা প্রমাণিত এবং দুইবার বেতর পড়া যাবে না যেটা আমরা এই হালিস থেকে জানতে পারলাম হাদিসটি ইমাম আহমাদ এবং আবু দাউদ নাসাই তিরমিজি বর্ণনা করেছেন ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি আমাদেরকে মনে রাখতে হবে এক রাত্রে যেন দুইবার বেতর না হয় এটাই আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম وعن أبي بن كعب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بي سبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد راه أحمد أبو داود والنسائي وزاد ولا يسلم إلا في آخرهن ওবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর তিন রাকাত যখন সালাত আদায় করতেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সুরা আলা অর্থাৎ সুরা আলা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে তিনি পড়তেন আর তৃতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ পড়তেন আহমাদ আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ওয়াজাদা অতিরিক্ত এসেছে আল্লাহ নবী আলিসালাম এই তিন রাকাত সালাত আদায় যে করতেন দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন না বরং তিন রাকাত পড়েই সালাম ফিরাতেন তাহলে এটা একটা পদ্ধতি আমরা আগে বলেছি যে তিন রাকাত একাধারে পড়ে নিয়ে এক বৈঠকে এক সালামে পড়া অথবা দুই বৈঠকে দুই সালামে যেটা বোখারি শরীফের বর্ণনা দুই দিকে সালাম ফিরিয়ে দিয়ে দুই রাকাত পড়ে আবার এক রাকাত পড়বেন এটাও বিশুদ্ধ হাজ যারা প্রমাণিত বলে আমি দাউদ তিরমিদি নাহবো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ফি কুল্লু সূরাতিন ফি রাকআহ অফিল আখিরা কুল হু আল্লাহ আহাদ অল মুআবিদাতাইন আবু দাউদ এবং তিরমিজিতে অনুরূপ বর্ণিত হয়েছে মায়েশা থেকে এর মধ্যে রয়েছে প্রতিটি রাকাতে একটা করে সুরা অর্থাৎ প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন আর তৃতীয় রাকাতে কি আল্লাহ নবী আলিসালাম সুরা ইখলাস পড়েছেন এটাই হলো নিয়ম তবে কেউ যদি এই সুরাগুলি না জানে অন্য কোন সুরা দিয়ে পড়ে সেটাও তার জন্য মৃত্যুর আদা হয়ে যাবে তবে সুন্নত অনুযায়ী আমল করার আমরা চেষ্টা পাবো এটাই হবে আমাদের জন্য হাদিসের আলোকে জীবন গড়ার সুন্দর এক পরিকল্পনা وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال اوتروا قبل ان تصبحوا رواه مسلم ولابن حبان من ادرك الصبح ولم يوتر فلا وتر له আবু সৈয়দ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা সকাল হয়ে যাওয়ার আগেই বিতরের সালাত আদা করো অর্থাৎ ফজর হওয়ার আগে আগ পর্যন্ত তোমাদের সময় এর মধ্যেই তোমরা বেতরের সালাত আদায় করো মুসলিম শরীফ হাদিস ইবনে হাব্বানে এসেছে বা আদা কাশ্যব যা সকাল হয়ে যাবে ফজর হয়ে যাবে ওলামিউতের এর মাঝে সালাদ বেতর আদা করতে পারবে না ফালা উইতরালাহ তার জন্য আর আদায় করে বেতরের সুযোগ আর নেই এর দ্বারা আমরা বুঝলাম ফজরের আগ পর্যন্ত বেতরের সময় এই পর্যন্ত পড়ে নিলে সেটা বেতর হয়ে যাবে ফজর হয়ে গেলে আর বেতর পড়ার আদায়ের সময় না এখানেই আমাদের সময় শেষ এর আগে আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুন্দর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ ও ভালো রাখুন আমাদের সর্বজীবনে সর্ব অবস্থাতে সুখ ও শান্তি দান করুন এই হবে আমাদের কামনা আল্লাহর কাছে আমরা এই দোয়া করে শেষ করছি ওয়া আখিরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু